কোনো কূপের গভীরে নিক্ষেপ করো যাত্রী দলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে قالوا يا ابانا ما لك لا تامنا على يوسف وانا له لناصحون ওরা বলিল হে আমাদের পিতা ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করিতেছ না কেন অথচ আমরা তো তাহার শুভাকাঙ্ক্ষী ارسله معنا غدا يرتع ويلعب وانا له لحافظون তুমি আগামীকাল তাহাকে আমাদের সঙ্গে প্রেরণ করো সে তৃপ্তি সহকারে খাইবে ও খেলাধুলা করিবে আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সে বলিল ইহা আমাকে অবশ্যই কষ্ট দিবে যে তোমরা তাহাকে লইয়া যাইবে এবং আমি আশঙ্কা করি তাহাকে নেকড়ে বাঘ খাইয়া ফেলিবে আর তোমরা তাহার প্রতি অমনোযোগী থাকিবে قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون উহারা বলিল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 অবহিত ছিলেন وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين এবং উহারা তাহাকে বিক্রয় করিল স্বল্প মূল্যে মাত্র কয়েক দীর্হামের বিনিময়ে উহারা ছিল তাহার ব্যাপারে নির্লোভ وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولداً وكذلك مكنا ليوسف في الارض ولنعلمه من تاويل الاحاديث والله غالب على امره ولكن اكثر الناس لا يعلمون মিশরের যে ব্যক্তি তাহাকে ক্রয় করিয়াছিল সে তাহার স্ত্রীকে বলিল ইহার থাকিবার সম্মানজনক ব্যবস্থা কর সম্ভবত সে আমাদের উপকারে আসিবে অথবা আমরা ইয়াকে পুত্ররূপেও গ্রহণ করিতে পারি এবং এইভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম তাহাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবার জন্য আল্লাহ তাহার কার্য সম্পাদনে অপ্রতিহত কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নয় ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك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 شيء bölülü, hey يوسف হে সত্যবাদী সাতটি স্থূলকায় গাভী উহাদেরকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তাহারা অবগত হইতে পারে قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله فذروه في سنبله إلا قليلا مما تأكلون ইউসুফ বলিল তোমরা সাত বৎসর একাদিক্রমে চাষ করিবে অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করিবে তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا إلا قليلا مما تحصنون ইহার পর আসিবে সাতটি কঠিন বৎসর এই সাত বৎসর যাহা পূর্বে সঞ্চয় করিয়া রাখিবে লোকে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 দিন যাহাতে আমরা রসদ পাইতে পারি আমরা অবশ্যই তাহার রক্ষণাবেক্ষণ করিব قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين সে বলিল আমি কি তোমাদেরকে উহার সম্বন্ধে সেইরূপ বিশ্বাস করিব যেরূপ বিশ্বাস পূর্বে তোমাদেরকে করিয়াছিলাম উহার ভ্রাতা সম্বন্ধে আল্লাহ রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت اليهم قالوا يا ابانا ما نبغي هذه بضاعتنا ردت الينا ونمير اهلنا ونحفظ اخانا ونزداد كيل بعير ذلك كيل يسير যখন উহারা উহাদের মালপত্র খুলিল তখন উহারা দেখিতে পাইল উহাদের পণ্যমূল্য উহাদেরকে প্রত্যাবর্তন করা হইয়াছে উহারা বলিল হে আমাদের পিতা আমরা আর কি প্রত্যাশা করিতে পারি ইহা আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে প্রত্যাপন করা হইয়াছে পুনরায় আমরা আমাদের পরিবার বর্গকে খাদ্য সামগ্রী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 ইহা অবগত নয় ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون উহারা যখন ইউসুফের সম্মুখে উপস্থিত হইল তখন ইউসুফ তাহার সহদরকে নিজের কাছে রাখিল এবং বলিল নিশ্চয়ই আমি তোমার সহদর সুতরাং উহারা যাহা করিত তাহার জন্য দুঃখ করিও না فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون অতঃপর সে যখন উহাদের সামগ্রীর ব্যবস্থা করিয়া দিল তখন সে তাহার সহদরের মালপত্রের মধ্যে পানপাত্র রাখিয়া দিল অতঃপর এক আহ্বায়ক চিৎকার করিয়া বলিল হে যাত্রী দল তোমরা নিশ্চয়ই চোর قالوا وأقبلوا عليهم ماذا تفقدون উহারা তাহাদের দিকে ফিরিয়া বলিল তোমরা কি হারাইয়াছ قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير ولمن جاء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 হইতে সম্পূর্ণ নিরাশ হইল তখন উহারা নির্জনে গিয়া পরামর্শ করিতে লাগিল উহাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলিল তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহর নামে অঙ্গীকার লইয়াছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করিয়াছিলে সুতরাং আমি কিছুতেই এই দেশ ত্যাগ করিব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين তোমরা তোমাদের পিতার নিকট ফিরিয়া যাও এবং বলো হে আমাদের পিতা আপনার পুত্র তো চুরি করিয়াছে এবং আমরা যাহা জানি তাহারই প্রত্যক্ষ বিবরণ দিলাম আর অজানা ব্যাপারে আমরা সংরক্ষণকারী নই واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون যে জনপদে আমরা ছিলাম উহার অধিবাসীগণকে জিজ্ঞাসা করুন এবং যে যাত্রী দলের সঙ্গে আমরা আসিয়াছি তাহাদেরকেও আমরা অবশ্যই সত্য বলিতেছি قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ইয়াকুব বলিল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজাইয়া দিয়াছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় হয়তো আল্লাহ উহাদেরকে একসঙ্গে আমার নিকট আনিয়া দিবেন অবশ্য তিনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময় وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم সে উহাদের হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল আফসোস ইউসুফের জন্য শোকে তাহার চক্ষুদয় সাদা হইয়া গিয়াছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين উহারা বলিল আল্লাহর শপথ আপনি তো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 উহাদের পিতা বলিল তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তবে বলি আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি قالوا تالله إنك لفي ضلالك القديم তাহারা বলিল আল্লাহর শপথ আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রহিয়াছেন فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون অতঃপর যখন সুসংবাদ বাহক উপস্থিত হইল এবং তাহার মুখমণ্ডলের উপর জামাটি রাখিল তখন সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল সে বলিল আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আল্লাহর নিকট হইতে জানি যাহা তোমরা জানো না قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين উহারা বলিল হে আমাদের পিতা আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন আমরা তো অপরাধী قال سوف أستغفر لكم ربي সে বলিল আমি আমার প্রতিপালকের নিকট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 পিতা ইহাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা আমার প্রতিপালক উহা সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমাকে কারাগার হইতে মুক্ত করিয়া এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করিবার পরও আপনাদেরকে মরু অঞ্চল হইতে এখানে আনিয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন আমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহা নিপুণতার সঙ্গে করেন তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ হে আকাশ মণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون ইহা অদৃশ্য লোকের সংবাদ যাহা তোমাকে আমি ওহি দ্বারা অবহিত করিতেছি ষড়যন্ত্রকালে যখন উহারা মতৈক্যে পৌঁছিয়াছিল তখন তুমি উহাদের সঙ্গে ছিলে না وما أكثر الناس ولو حرصت بمؤمنين তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকেই বিশ্বাস করিবার নয় وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين এবং তুমি তাহাদের নিকট ইহার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিতেছ না ইহা তো বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয় وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون আকাশ মণ্ডলীয় পৃথিবীতে অনেক নিদর্শন রহিয়াছে তাহারা এই সমস্ত প্রত্যক্ষ করে কিন্তু তাহারা এই সকলের প্রতি উদাসীন وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون তাহাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে কিন্তু তাহার শরিক করে أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون তবে কি তাহারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি হইতে অথবা তাহাদের অজ্ঞাতসারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হইতে নিরাপদ قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين বলো ইহাই আমার পথ আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি স্বজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ আল্লাহ মহিমান্বিত এবং যাহারা আল্লাহর শরিক করে আমি তাহাদের অন্তর্ভুক্ত নই وما ارسلنا من قبلك الا رجالا نوحي اليهم من اهل القرى افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্যে হইতে পুরুষগণকেই প্রেরণ করিয়াছিলাম যাহাদের নিকট ওহি পাঠাইতাম তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই এবং তাহাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছিল তাহা কি দেখে নাই যাহারা মুত্তাকি তাহাদের জন্য পরলোকেই শ্রেয় তোমরা কি বোঝো না حتى إذا استيأس الرسل وظنوا وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين অবশেষে যখন রাসুলগণ নিরাশ হইল এবং লোকে ভাবিল যে রাসুলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হইয়াছে তখন তাহাদের নিকট আমার সাহায্য আসিল এইভাবে আমি যাহাকে ইচ্ছা করি সে উদ্ধার পায় অপরাধী সম্প্রদায় হইতে আমার শাস্তি রদ করা যায় না لقد كان في قصصهم عبرة لأولي الألباب